জুমার ন্যায় আজকেও জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আমরা রজব মাসের প্রায় মাঝামাঝি সময়ে চলে এসেছি রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম রজব মাসের থেকে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য নির্দেশ করেছেন রজবের চাঁদ দেখা গেলে কোন কোন হাদিস থেকে পাওয়া যায় যে আল্লাহ রাসুল সাল আলহি ওয়াসাল্লাম দোয়া করতেন اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان হে আল্লাহ তুমি আমাদের রজব এবং শাবান মাসে বরকত দান করো এবং রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করো এই জন্য কোন কোন মুফাসিরিনে কেরাম বিষয়টাকে আরো সুন্দরভাবে সাজিয়ে বলেছেন রজব মাস হচ্ছে জমিতে চাষ দেওয়ার মাস সাবান মাস হল বীজ রোপণ করার মাস রমজান মাস হচ্ছে ফসল কর্তন করার মাস রমজানের জন্য কিভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করব আল্লাহ রসুল সাল আলহি ওসাল্লাম রজব মাস থেকে শুরু করে সাবান মাসে বেশি এবাদত করতেন আর এবাদত করার জন্য প্রথমে আমরা যে কাজটা করব তার জন্য আগ্রহ সৃষ্টি হওয়া প্রয়োজন এজন্য আমরা আজকের এই জুমার থেকে আখেরাত সম্পর্কে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ আখেরাতের প্রথম সূচনা হয় মৃত্যু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু সম্পর্কে কোরআনুল কারিমে স্পষ্ট ঘোষণা করেছেন কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের সাদ করেন قل إن الموت الذي تفرون منه হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু নিশ্চয়ই ওই মৌত যার থেকে তোমরা পালাচ্ছ ফাইন্নাহু মুলাকিকুম সেই মৃত্যু তোমাদেরকে অবশ্যই ধরে ফেলবে মৃত্যু তোমাদেরকে অবশ্যই ধরবে অবশ্যই পেয়ে যাবে এরপরে তোমাদেরকে আবার ফিরিয়ে নেওয়া হবে এমন এক মহান সত্তা মহান জাতের সামনে যিনি তোমাদের দৃশ্য অদৃশ্য গোপন বাহ্যিক সবকিছুই অবগত তোমরা যে যা করছো সব কিছু তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন কোরআনুল করিমের আরাকাত আল্লাহ তালা এরশাদ করেছেন আইনামা তাকুনু ইউদ্রিক কুমুল মাউতু ওয়ালাউ কুনতুম বুরু বুরুজিম মুশাইয়াদা আইনামা তাকুনু তোমরা জিথাই থাকো না কেন যত বড় অট্টালিকের ভিতরে থাকো যদিও তুমি মজবুত অট্টালিকার ভিতরে থাকো পাথরের ভিতরে ঢুকিও যদি থাকো টাওয়ারের ভিতরে থাকো পাথরের ভিতরে ঢুকে থাকো সেখান থেকেও মৃত্যু তোমাকে খুঁজে বের করবে এরপরে তোমাদের আল্লাহর সামনে হাজির হতে হবে মক্কার কুফফারদের সঙ্গে মুসলিম জাতির যে পার্থক্য তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে এটাও আখেরাতের প্রতি বিশ্বাস করা আখিরি মমিনরা বিশ্বাস করবে পরকালের প্রতি তৌহিদ ভিত্তিক ইমান অর্জন করার পরে আখেরাতের প্রতি ইমান আনতে হবে এজন্য সুরা ফাতেহার মধ্যে আমরা স্বীকার করে থাকি মালিকি ইয়ৌমিদ্দিন বিচার দিবসের মালিক প্রতিদান দিবসের মালিক দুনিয়াতে বসে যে ব্যক্তি ভালো আমল করে তাকে আল্লাহ রব্বুল আলমিন এক বিনিময় দান করবেন আর যেই ব্যক্তি দুনিয়াতে বসে অন্যায় করে তাকে আল্লাহ রাব্বুল আলমিন শাস্তি বিধান করবেন কারণ হচ্ছে এই যুক্তির দিক থেকে বিবেচনা করলেও আখেরাতের প্রয়োজন দুনিয়াতে একদল মানুষ অন্যায় করতে থাকে জুলুম করতে থাকে তাদের এত বেশি ক্ষমতা তাদের প্রতিবাদ করার ক্ষমতা কারণেই আর মজলুম গরিব অসহায় মানুষগুলো জুলুম সহ্য করতে করতে দুনিয়ার থেকে চলে গেল মানুষেরা বলে আল্লাহ তো আছেন পরকালে আল্লাহ বিচার করবেন আল্লাহ রাব্বুর আলামিন যদি আখেরাতে বিচার নাই করেন তাহলে এই জালেমগুলোকে বিচার করবে কে এজন্য আল্লাহ রাব্বুল আলমিন পরকালকে রেখেছেন দুনিয়াতে মানুষকে ঢিল দিতে থাকেন দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা যিনি তোমাদের জীবন এবং মরণকে সৃষ্টি করেছেন আল্লাহ হায়াতা মৃত্যু এবং জীবনকে যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আগে হায়াত পরে তার মানে হচ্ছে মানুষ যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে মৃত্যুর পরোয়ানা সঙ্গে নিয়ে আসে এজন্যই যখন সন্তান ভূমিষ্ঠ হয় তার কানে আজান দিয়ে দেওয়া হয় জানিয়ে দেওয়া হয় তাওহিদের বাণী সঙ্গে সঙ্গে বলে দেওয়া হয় আজান একামত হয়ে যাওয়ার পরে ইমাম সাহেব নামাজ শুরু করতে যেই পর্যন্ত সময় নেন আখেরাতের বিশাল জীবনের তুলনায় তোমার এই দুনিয়ার জীবনটা শুধুমাত্র অতটুকুই যতটুকু ইমাম সাহেব একামতের পরে নামাজ শুরু করেন আল্লাহর হাবিব হাদিস শরীফের সাদ করেন عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ইদা সরা আহলুল জান্নাতি ইলাল জান্নাতি ওয়া আহলুন নার ইলান নার আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইদা সরা আহলুল জান্নাতি ইলাল জান্নাতি যখন জান্নাতি লোকেরা বেহেস্তবাসীরা বেহেশতে চলে যাবে ওয়া আহলুন নার ইলান নার এবং দোজখী লোকেরা দোজখের ভিতরে চলে যাবে জি আবিল মাউতি তখন মৃত্যু নামক যে জিনিসটা এটাকে আল্লাহ রাব্বুল আলমিন উপস্থিত করাবেন মৃত্যু এটাও একটা মখলুক একটা সৃষ্টি একটা দুম্বা আকারে একটা প্রাণীর আকৃতিতে আল্লাহ রাব্বুল আলমিন উপস্থিত করাবেন হাত্তা ইউজালা বাইনাল জান্নাতি ওয়ান্নার জান্নাত এবং জাহান নামের মাঝখানে উপস্থিত করা হবে জান্নাতি লোকেরাও দেখতে পাবে নামী লোকেরাও দেখতে পাবে জান্নাতে লা লা এরপরে সেই প্রাণীটাকে জবেহ করে দেওয়া হবে সবাই কৌতূহলী হয়ে জিজ্ঞেস করবে কাকে জবাই করা হলো আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবেন ইয়া আহলাল জান্না ওই জান্নাতবাসী শুনে রেখো মাউতা মৃত্যু নামক যেই বস্তু ছিল মৃত্যু নামক যেই সৃষ্টি ছিল সেই মৃত্যুকে আল্লাহ রাব্বুল আলমিন জবাই করে মৃত্যু দিয়ে দিয়েছেন এরপরে আর কোনো মৃত্যু নেই কোন ব্যক্তি আর মৃত্যুবরণ করবে না ফালা মৌতায়া আহলান্নার হে জান্নাতি নামি লোকেরা আর কারো মৃত্যু হবে না দাদু আহারুল জান্নাতি ফরহান ইলা রাব্বিহিম এই ঘোষণা হওয়া মাত্র জান্নাতের লোকেরা এত আনন্দিত হবে আনন্দে তাদের চোখ দিয়ে পানি জড়িয়ে পড়বে কারণ তাদের একটা চিন্তা ছিল এত জান্নাতের এতগুলো নেয়ামত পেলাম কখন যেন নেয়ামত গুলো শেষ হয়ে যায় দুনিয়ার সব কিছুই তো অস্থায়ী আগেও আলোচনা হয়েছে এগুলো যারা জ্ঞানী লোক তারা এগুলো চিন্তা করে বিষ্ণু হাফেজ বতো গোয়াম কে তাজা নমি মানাত আগর মানাদে সবে মানাদে সবে দিগর নমি মানাত ও হাফেজ তুমি কি লক্ষ্য করেছ ফুল বাগানে কত সুন্দর দেখা যায় কয়দিন দেখা যায় একদিন দুদিন তিন দিন পর্যন্ত ফুল সুন্দর থাকে এরপরে আস্তে আস্তে সে ঢলে পড়ে যায় মেলান হয়ে যায় گلز সবে দিগর নমি ترو ফুল বাগানে যতই সুন্দর দেখা যাক না কেন বাগান থেকে যখন ছিঁড়ে নিয়ে আসা হয় একদিন তার সৌন্দর্য থাকে দুই দিন থাকে তিন দিন থাকে এরপরে সৌন্দর্য আস্তে আস্তে নষ্ট হয়ে যায় হামেশা ইজ্জতে মেহমা বয়খানা নমি মানাদ আগার মানাদ সবে মানাদ সবে দিগার নমি মানাদ একজন মেহমান যখন কারো বাড়িতে যায় প্রথম দিন তার কোরমা পোলাও বিরিয়ানি কি খাবে খবর তার জন্য প্রেশান হয়ে যায় দ্বিতীয় দিন যখন চলে যায় গরুর গোষ্ঠে চলে আসে তৃতীয় দিন যখন চলে যায় তখন আলু ভর্তা ডাল শুরু হয়ে যায় আর মনে মনে বলতে থাকে মেহমান কবি বিদায় নিবে দুনিয়ার নিয়ম হচ্ছে সব কিছুই অস্থায়ী এমনি ভাবে কবি আরো বলেছেন গুলা হামেশা হেজাবে সাদার বারে শওহর নমিমানাদ একজন নতুন বধূ যখন কারো বাড়িতে আসে নতুন যখন আসে তার চেহারার উপরে ঘোমটা থাকে এত লম্বা ঘোমটা চেহারা দূরের কথা একেবারে বুক পর্যন্ত ঝুলতে থাকে এরপরে যত পুরাতন হতে থাকে আস্তে আস্তে ঘোমটা দূরের কথা মাথার কাপড় পর্যন্ত সরে যায় হেজাবে দরবারে সৌহার নমি মানদ আগর মানদ সবে মানদ সবে দিগর নমি মানদ এজন্য জান্নাতে যাওয়ার পরেও মানুষরা চিন্তা চিন্তা করবে যে আল্লাহর দরবারে আসলাম এই জান্নাতের নেয়ামত কতক্ষণ থাকে তাই বা কে জানে বেশ থেকে এই সমস্ত চিন্তা হবে আল্লাহ রাব্বুল আলমী সেই জন্য এই চিন্তাগুলো দূর করে দিবেন গান হবে সেখানে সেখানের জন্য গান নাজায়জ থাকবে না দুনিয়া যারা গান বাজনার থেকে বিরত থাকে আল্লাহ রাব্বুল আলমী সেখানে তাদের জন্য এগুলো ব্যবস্থা করবেন সে গানগুলো সুন্দর সুন্দর অর্থবোধক نحن الخالدات فلا نبيد ونحن الناعمات فلا نبأس ونحن الرازيات فلا نسخط طوبى لمن كان لنا وكنا له বেহেশতে গিয়ে যখন সুন্দরী হুর পাবে গেলমান পাবে মনে মনে চিন্তা করবে এই যে সুন্দরী স্ত্রী দুনিয়াতে ছিল কতদিন ছিল সুন্দরী আস্তে আস্তে শেষ হয়ে গেছে বেহেস্তের নিয়ামত যখন কখন শেষ হয়ে যায় আল্লাহ সুবহান মানুষের অন্তর্জামী উত্তর দিয়ে দিবেন ফেরেস্তাদের মাধ্যমে গানের মাধ্যমে আমরা তোমাদের সঙ্গে চিরসঙ্গিনী হয়ে আছি হুরে উত্তর দিবে নাহানুল আমরা তোমাদের সঙ্গে চিরসঙ্গিনী হয়ে থাকবো আমরা কখনো তোমাদের থেকে বিচ্ছিন্ন হব না কখনো দূর হব না আবার চিন্তা করবে দুনিয়ার স্ত্রীদেরকে যখন বিয়ে করেছিলাম তখন তাদের চামড়াগুলো টাইট ছিল শরীরে গোস্ত পরিপূর্ণ ছিল আস্তে আস্তে বুড়ো হয়ে গেছে চামড়াগুলো ঢিলা হয়ে গেছে চামড়া এবং হাড্ডির মাঝখান থেকে গোস্তগুলো সরে গেছে এইগুলো আবার কোন দিন যেন বুড়ি হয়ে যায় আবার সঙ্গে সঙ্গে উত্তর চলে আসবে আমরা তোমাদের সব সময় আমাদের সৌন্দর্য চিরস্থায়ী থাকবে আমাদের সৌন্দর্য মেলান হবে না আমাদের সৌন্দর্য কখনো কমে যাবে না আবার মনে মনে চিন্তা করবে বুঝলাম সৌন্দর্য মেলান হবে না কিন্তু কতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট থাকে তাই বা কে জানে দুনিয়ার স্ত্রীদেরকে ভালো খাবার দিতে পারলে ভালো কাপড় চোপড় দিতে পারলে খুশি আর যদি একটু উল্টাপাল্টা হয়ে যেত সঙ্গে সঙ্গে সব ভুলে গিয়ে বলতো এই হারামজাদার কাছে এসে এক লোকমা ভালো খেতে পারি নাই একটা ভালো কাপড় পরতে পারি নাই বেহেস্তে গিয়েও মানুষেরা এই চিন্তায় পড়ে যাবে আল্লাহ রাবুল আলমিন আবার উত্তর দেওয়াবেন আমরা তোমাদের সঙ্গে সব সময় সন্তুষ্ট চিত্তে হাসি মুখে কথা বলবো এইভাবে আল্লাহ রাব্বুল আলমিন জান্নাত রাখে রেখেছেন জাহান্নাম রেখেছেন এটার উপর ইমান রাখা মমিনদের জন্য একটা গুরুত্বপূর্ণ ফরজ যতক্ষণ পর্যন্ত একজন লোক পরকালের প্রতি ইমান না রাখে জান্নাত জাহান নামের প্রতি ইমান না রাখে হাসরের প্রতি ইমান না রাখে অতক্ষণ পর্যন্ত সে মমিন হতেই পারে না কোরআনুল করিমে হাসরের ময়দানের মৃত্যু দিয়ে শুরু হল পরকালের সফর মৃত্যুর পরের যে জীবনটা হাসরের আগ পর্যন্ত এটার নাম হচ্ছে কবর কবরের জীবন সম্পর্কে হাদিসে বিস্তারিত আলোচনা আছে আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়াল্লাম এর করেছেন ইদা উকবির আল মাইতু যখন মৃত্যু ব্যক্তিকে কবর দেওয়া হয় এরপরে কবর দিয়ে এতটুকু দূরে চলে যায় যে এখন পর্যন্ত জুতার আওয়াজ শোনা যায় আতাহু মালাকান তার কাছে দুইজন ফেরেস্তা আসেন প্রশ্ন করেন মান রব্বুকা কে তোমার রব ছিল বলো মমিন ব্যক্তি বলে রব্বি আল্লাহ আমার রব ছিলেন আল্লাহ অপরদিকে কাফের যদি হয় মুনাফিক হয় তারা বলবে হা হা লাদ্রি হায় হা আমি তো জানি না এরপরে আবার প্রশ্ন আসবে আমার দিন উকা তোমার দিন কি ছিল মমিন ব্যক্তি বলবে দিন ইয়াল ইসলাম আমি ইসলামের উপরে ছিলাম মমিন ব্যক্তি এটা উত্তর দিবে কাফের আর মুনাফিক বলবে হা হা লাদ্রি আমি তো জানি না তিন নম্বর প্রশ্ন আসবে অমান হাদ রজুল্লাহ সেই ব্যক্তি কে ছিল যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল মমিন ব্যক্তি বলবে তিনি আমাদের রাসুল হুয়া রাসুল্লাহি আল্লাহর রাসুল ছিলেন আমান্না বিহি আমরা তার উপরে ইমান এনেছিলাম অসাদ্দাক না বিহি আমরা তার কথা সত্য বলে স্বীকৃতি দিয়েছি আল্লাহ রাবুল আলমিন হুকুম দিবেন ফেরেস তাদেরকে যাও এর কবরটাকে জান্নাতের সঙ্গে সুরঙ্গ করে দাও মিনাল জান্নাতি ও আলবিসুহু মিনাল জান্নাতি অফতাহু লাহু বাবান ইলাল জান্না এই ব্যক্তি ঠিক বলেছে আমার বান্দা সত্য উত্তর দিয়েছে সঠিক উত্তর হয়েছে ফাফরিসুহু মিনাল জান্নাতি ওর কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও ও আলবিসুহু মিনাল জান্নাতি এবং তার গায়ে জান্নাতের লেবাস পোশাক পরিধান করিয়ে দাও ওয়াফতাহু বাবানের আল জান্না এবং জান্নাতের সঙ্গে তার কবরটাকে সুরঙ্গ করে দাও জান্নাতের নেহামতে তার কবরটা পরিপূর্ণ হয়ে যাবে ও আম্মাল কাফের ওয়াল মুনাফিক পক্ষান্তরে কাফের এবং যারা মুনাফিক তারা উত্তর দিতে পারবে না আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আসবে আন কাজাবা সে মিথ্যা বলেছে এখানে আর আব্দি শব্দ নেই হাদিসে আনকাদাবা আমার দুশ্মন মিথ্যা বলেছে আন্নার ওর কবরটাকে জাহান নামের আগুনের বিছানা বিছিয়ে দাও আন্নার ওর কবরে জাহান নামের আগুনের পোশাক পরিধান করিয়ে দাও লাহু বাবান ইলান্নার এবং তার কবরের সঙ্গে জাহান নামের সঙ্গে সুরঙ্গ করে দাও এরপরে কবর দুই দিক থেকে চাপ দিবে এমন জোরে চাপ দিবে হাদিসে বলা আছে দুই হাত এক আঙ্গুল এক হাতের আঙ্গুল আর এক হাতে আঙ্গুলে ঢুকালে যেরকম ঢুকে যায় এরকম ভাবে পাজরের হাড্ডিগুলো এক পাশের হাড্ডি আর এক পাশের হাড্ডির ভিতরে ঢুকিয়ে যাবে কবরের জীবন কবর বলতে কি বুঝায় অনেকে প্রশ্ন করে কবর আজাব যদি হয় তাহলে যারা মাছের পেটে চলে গেল বাঘের পেটে চলে গেল সিংহের পেটে চলে গেল পানিতে ডুবে মরে গেল তাদের কি হবে কবর বলতে শুধু ওই গর্তটাকে বুঝায় না মানুষের একটা জীবন ছিল রুহু জীবন এর পরের জীবন ছিল মায়ের পেটের জীবন এরপরে দুনিয়ার জীবন দুনিয়ার জীবনের মৃত্যুর পরের থেকে কেয়ামতের মাঠে উঠার আগ পর্যন্ত যেই জীবন তার নাম হচ্ছে কবর আলামে বারজাখ বারজাখি জীবন যেটাকে বলা এটা কবর চাই সে মাছের পেটে থাকুক সে সমুদ্রের পানির ভিতরে থাকুক অথবা সে বাঘের পেটে থাকুক যেখানেই থাকুক না কেন মৃত্যু থেকে হাসরের ময়দানে ওঠার আগ পর্যন্ত যেই জীবন তার নাম হচ্ছে কবর এই কবর জীবনে ফেরেস তারা প্রশ্ন করবেন আজাব অথবা নেয়ামত দুইটার যে কোনো একটা সে পাবে কিন্তু জান্নাতে জাহান নামে যাওয়াটা আরো পরে তবে শহীদদের সম্পর্কে জানা যায় যারা আল্লাহর রাস্তায় জেহাদ করতে গিয়ে শহীদ হয়ে যান তারা সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করেন এবারে হাসরের ময়দান কবরের মাঠ থেকে হাসরের ময়দান উঠবে হাদিস আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইউনফাকু কেয়ামতের মাঠে একটা হচ্ছে প্রথম কেয়ামত হওয়ার জন্য সিংহায় ফুৎকার দেওয়া হবে মানুষ এখন মারা যাচ্ছে এক সময় আল্লাহ সুবাহ পুরা ইন্তেজামকে ধ্বংস করে দিবেন পুরা নিজামকে ধ্বংস করে দিবেন কোরআনে সম্পর্কে বহু আয়াত আছে যখন আসমান ফেটে যাবে তারকাগুলো খসে পড়ে যাবে ইদার যখন সূর্য আলোকহীন হয়ে যাবে যখন পেঁচিয়ে নেওয়া হবে কুব্বেরাত বীর করা হবে সূর্যকে গুটিয়ে নেওয়া হবে ইদার শামসু কুব্বেরাত ওয়াইদার নুজুমুন কাদারত যখন তারকাগুলো আলোকহীন হয়ে যাবে বিজ্ঞানীরাও স্বীকার করেন যে এক সময় সূর্যের যে আলো এই আলো এক সময় শেষ হয়ে যাবে তারা বিজ্ঞান যত আবিষ্কার করতে করতে যত উন্নতি করেছে কোরআনুল করিম তা অনেক আগের থেকে বলে দিয়েছে যখন বিজ্ঞানের চর্চা শুরু হয় নাই আল্লাহ তারা তখনই নবী উম্মির মাধ্যমে জানিয়ে দিয়েছেন ইদা শামসু কুফিরাত যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে ওয়াইদা ওয়াইদা নুজুমুন কাদারাত যখন তারকাগুলো আলোকহীন হয়ে যাবে এমনি ভাবে সিংহায় ফুৎকার দেওয়া হবে সিং রাসুল্লাহ সাল আলিস বলেছেন কেইফা আনা আমু আমি কি করে স্বাচ্ছন্দ্যে থাকতে পারি আমি নীরব থাকতে পারি অথচ সাহেবুল সাহেবুল সুর যে ব্যক্তি যে ফেরেস্তা এই সিঙ্গার ফুৎকারের দায়িত্বে রয়েছেন তিনি সিঙ্গাকে মুখে নিয়ে আছেন আল্লাহর হুকুমের অপেক্ষায় তিনি মস্তক অবনত অবস্থায় আছেন যখনই আল্লাহর পক্ষ থেকে হুকুম হবে সঙ্গে সঙ্গে তিনি ফুৎকার দিবেন এটা যদি জানা থাকে তারপরে মানুষ কি করে সেই আরামে ঘুমাতে পারে কি করে সে আখেরাতকে ভুলে থাকতে পারে এই জন্য প্রথম বিষয় হচ্ছে একজন মানুষকে মৃত্যুর উপরে পূর্ণ ইমান রাখতে মৃত্যু সম্পর্কে চিন্তা করতে হবে আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বারবার বলেছেন ওজকুরু মাউত তোমরা স্মরণ করো বেশি করে স্মরণ করো এমন একটা জিনিসের জিনিসকে যে তোমার জীবনের সমস্ত পরিকল্পনাকে ভেঙে দেয় আর সেই জিনিসটি হচ্ছে মৃত্যু মানুষের অনেক পরিকল্পনা থাকে হজরত বেলাল রাজি আল্লাহ তার আনহুর একটা কবিতা আছে অকুল্লুমরিন আদনা মিন আলিহি প্রতিটি মানুষ প্রতিদিন সকালে তার পরিকল্পনা নিয়ে বের হয় আজকে এটা করব কালকে ওটা করব এইভাবে নানান পরিকল্পনা নিয়ে বের হয় আহলিহি মানুষ বড় বড় পরিকল্পনা নিয়ে বের হয় আলিহি অথচ মৃত্যু তার জুতার ফিতার চেয়েও কাছে মানুষ অনেক পরিকল্পনা এতটা বাড়ি করতে হবে এতটা গাড়ি করতে হবে এই করতে হবে সেই করতে হবে এই সব পরিকল্পনা করে মানুষ চলতে থাকে বিলাল রাজি আল্লাহ কবিতা পড়ছেন ওয়াল আলিহি অথচ মৃত্যু তার একেবারে জুতার ফিতার চেয়েও কাছে এজন্য মৃত্যুকে বেশি করে স্মরণ করা এবং সেই মৃত্যুর পরে যে জীবনটা আসবে সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করা অনেকে মনে করে মৃত্যু দিয়ে শেষ হয়ে যাবে কবি উত্তর দিচ্ছেন কোরআনেও বলা আছে মক্কার জাহিলি যুগের কাফেররা বলতো ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুত ওয়া নাহিয়া জীবন তো একটাই এই দুনিয়ার জীবন আছি এরপরে মরে যাব বা শেষ হয়ে গেল এই জন্য কোন এক কবি উত্তর দিয়েছেন মৌত কো সমঝা হ্যায় গাফিল ইখতিতামে জিন্দেগি মৌত কো সমঝা হ্যায় গাফিল ইখতিতামে জিন্দেগি در حقیقت موت ہے صبح دوا میں زندگی اور غافل তুমি মনে করেছ মৃত্যু হচ্ছে তোমার জীবনের পরিসমাপ্তি না মৃত্যু হচ্ছে তোমার এক অনন্ত অসীম জীবনের শুভে সাদেক মাত্র শুভে সাদেক দিয়ে যেরকম ভাবে দিনের সূচনা হয় ঠিক এরকম ভাবে তোমার আখেরাতের জীবনের সূচনা হচ্ছে মৃত্যু দিয়ে এই মৃত্যুর পরে উঠবে হাসরের ময়দানে হাসরের ময়দানে যখন মানুষ উঠবে তখন আমল নামা তার সামনে চলে আসবে আমল নামা লিপিবদ্ধ হচ্ছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন কিরামান কাতিবিন সম্মানিত লেখক ফেরেস্তা কেরামান আর কাতিবিন দুই ফেরেস্তার নাম না যে একজন কেরামান একজন কাতিবিন ভুল কথা এটা বহু বচন কেরাম হচ্ছে সম্মানিত আর কাতিবিন হচ্ছে বহু বচন লিখক বৃন্দ দুইটা মিলে অর্থ হয় সম্মানিত লিখক বৃন্দ কাজে এই যে মানুষেরা মনে করে কেরামান কাতিবিন দুইজন ফেরেস্তার নাম এটা একটা ভুল কথা সম্মানিত লিখক ফেরেস্তাগণ লিপিবদ্ধ করেন এটা এরকম যেরকম বিমানের ভিতরে ব্ল্যাক বক্স থাকে রিপোর্ট সংগ্রহ করার জন্য ঠিক আল্লাহ সুবহান কিছু ফেরেস্তা নিয়োগ করে দিয়েছেন যারা মানুষের ভালো মন্দ সবগুলোকে লিপিবদ্ধ করেন কেরামান কাতিবিনা কেরামান কাতিবিনরা লেখেন তারা জানেন মানুষ যা করে সবকিছুকে এরপরে হাসরের ময়দানে যখন উঠবে আল্লাহ সুবাহ বান্দার আমল নামার সামনে তুলে ধরবেন তখন তারা বলবে আল্লাহ এই আমলগুলো তো আমি করি নাই আপনি তো জুলুম করেন না আমাদের সাক্ষীর প্রয়োজন আল্লাহ সুবাহ উত্তর দিবেন কাফা বে নাফসিকা বেনাফসিকাল হাসিবা হিসাব নেওয়ার জন্য সাক্ষীর জন্য তুমি নিজেই যথেষ্ট এরপরে আল্লাহ সুবহান মুখ বন্ধ করে দিবেন কোরআনে সুরাইয়াসিন রায়াত আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম আজকে আমি তাদের মুখের মধ্যে তালাবদ্ধ করে দিব অতুকাল্লিমুনা আইদিহিম এবং তাদের হাত আমার সঙ্গে কথা বলবে যে আল্লাহ তালা মুখ দিয়ে কথা বলান সে আল্লাহ হাত দিয়ে কথা বলাতে পারবেন কিনা অতুকাল্লিমুনা আইদিহিম তাদের হাত কথা বলবে ওয়াত্তাশাহাদু আরজুলুহুম এবং তাদের পা সাক্ষী দিবে বিমা কানু ইয়াকসিবুন দুনিয়াতে বসে যা কিছু করছে সব কিছু সম্পর্কে সাক্ষী দিতে থাকবে দাস্তে গুয়াদ মানচুনি দুজদিদাম হাত বলবে আমাকে দিয়ে চুরি করেছিল আমাকে দিয়ে ঘুষ নিয়েছিল আমাকে দিয়ে সুদের টাকা নিয়েছিল দস্তে গো ইয়াদ মঞ্চুনি দাম লব্বে গো ইয়াদ মঞ্চুনি বুসিদাম আবার মুখ বলবে আমাকে দিয়ে মিথ্যা কথা বলেছিল আমাকে দিয়ে অন্যায় ভাবে চুমু খেয়েছিল সব কিছু খুলে বলবে রে জেলে গুয়াদ মসিদা সোয়ে হারাম পা বলবে আমাকে দিয়ে হারাম কাজ করার জন্য চলেছিল সামে ইয়াদ চিদাম সমরুল কালাম কান বলবে আমাকে দিয়ে অন্যায় কথা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 দেখো তোমাদের উপরে আমাদের কোনো প্রাধান্য ছিল না কোনো জোর জবরদস্তি করে তোমাদেরকে আমরা এটা করাই নাই এবারে তোমরা যে উপার্জন করেছ তার শাস্তি তোমরা নিজেরাই ভোগ করতে থাকো সুরে আরাফের আটত্রিশ এবং উনচল্লিশ নম্বর আয়াত এমনি ভাবে আল্লাহ রাবুল আলমিন আর খুলে দিয়েছেন কোরআনুল করিম বলছে وقال الذين استكبروا إنا كل فيها إن الله قد حكم بين العباد وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب জাহান্নামীরা বলবে জাহান নামের ফেরেস্তাকে ডাকবে আর বলবে হে জাহান নামের ফেরেস্তা তুমি একটু আল্লাহর কাছে আবেদন করো যেন একদিনের জন্য হলেও আমাদের শাস্তিটা আল্লাহ একটু হালকা করে দেন উদু রাব্বাকুম তোমার রবকে ডাকো মিনাল আজাব আমাদের জন্য আজাবটা একদিনের জন্য কমিয়ে দেন কলু আওয়ালাম তাকুতাতিকুম রসুলুকুম বিল বাইয়িনাত বলবেন তোমাদের কাছে কি রসুলরা যান নাই তোমাদেরকে সাবধান করেন নাই বুঝান নাই কোরআন হাদিস দিয়ে কলু বালা বলে হ্যাঁ তা তো গিয়েছিল কিন্তু আমরা তা বিশ্বাস করি নাই ফাদু বলে তাহলে তোমরাই নিজেরাই আল্লাহকে ডাকতে থাকো আল্লাহ তারা বলছেন কাফেররা তখন যত চিৎকার করুক যত ডাকাডাকি করুক কোন এই কাজে আসবে না এক হাজার বছর পর্যন্ত তারা শেষ পর্যন্ত চিৎকার মারতে শুরু করবে চলো চিৎকার করি একসাথে নেতারা এবং অনুসারীরা সব জাহান্ন চিৎকার মারতে থাকবে এক হাজার বছর পর্যন্ত চিৎকার মারতে মারতে যখন ক্লান্ত হয়ে যাবে আবার তারা বলে না আমরা কোনো কিচ্ছু বলবো না শাস্তি হতে থাকুক আবার এক হাজার বছর পর্যন্ত তারা খামোশ থাকবে আল্লাহ তারা বলছেন জামিয়ান তাদের সকলের সামনে আল্লাহ সুবাহ আল্লাহ তারা সকলের সামনে জাহান নামকে খুলে দিবেন জাহান নামে আল্লাহর সামনে সবাই তারা দণ্ডায়মান হবে দুর্বল লোকেরা যারা দুনিয়াতে নেতাদেরকে অনুসরণ করত গোমরা লোকদেরকে অনুসরণ করত নেতা নেত্রীদেরকে অনুসরণ করত তারা বলবে ইন্না কুন্না তাবান আমরা তোমাদের অনুসরণ করে চলেছিলাম ফাহাল আন্না মিন তোমরা কি আজকে আমাদেরকে আল্লাহর আজাদ থেকে একটু হালকা একটু সুপারিশ করে কমে দিতে পারবে قالوا لو هدانا الله لهديناكم এবারে যারা গোমরা করেছিল সে যেই হোক না কেন যে গোমরা করিয়েছিল সে বলবে লাউ হাদান আল্লাহ আল্লাহ তালা যদি আমাদেরকে হেদায়ত দান করতেন লাহাদাইনাকুম তাহলে তোমাদেরকে আমরা হেদায়ত দিতাম তোমাদেরকেও সেই পথ প্রদর্শন করতাম কাজে এখন আমাদের কোনো লাভ নেই সাওয়া উনা আলাইনা আজাজেনা আম সাবারনা মা লানা মিন মাহিস সেই এক হাজার বছর চিৎকার করে আবার এক হাজার চুপ থেকে তারপরে বলবে আমরা এখন চিৎকার করি আর নাই করি সাওয়া আমাদের জন্য সমান আজাসে না আমরা চাই চিৎকার মারি আও সবার না অথবা সবর করি আম সবার না মালানা আমিন মাহিস আমাদের আর বাঁচার কোনো উপায় নেই এখান থেকে মুক্তির কোনো পথ নেই কোরআনুল করিমে আরাকাত আল্লাহ তালা বলছেন ইয়মা তুকাল্লাবু জুহুম ফিন্নার ان الله لعن আবাদা চিরস্থায়ী জাহান্নামে তারা প্রজ্বলিত আগুনে জ্বলতে থাকবে লা তারা কোন রকম সাহায্যকারী পাবে না কোন রকম তাদের রক্ষাকারী পাবে না ফিন্নার সেদিন তাদের চেহারাকে ওলট পালট করে আগুনে পোড়ানো হবে তারা বলবে আতান আল্লাহ যদি আমরা আল্লাহরে তাহাত করতাম আল্লাহকে আনুগত্য করতাম আল্লাহর হুকুম মেনে চলতাম ও আতান আর রসুলা যদি আল্লাহর রসুলের আনুগত্য করতাম কতই না ভালো হতো অকালু এবং তারা আরো বলতে থাকবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ও আমাদের রব আমরা আমাদের নেতা আমাদের বড়দেরকে অনুসরণ করেছিলাম বড়দের দোহাই দিয়ে চলেছিলাম আতানা সাদাতানা ওয়া কুবারানা আমাদের সর্দার আমাদের লিডার আমাদের বড়দের আমরা অনুসরণ করেছি আমাদের আকাবেরদের অনুসরণ করেছি তারা আমাদেরকে পথ ভ্রষ্ট করেছে ও আমাদের রব যারা আমাদেরকে পথ ভ্রষ্ট করেছে যে বড়রা আমাদেরকে গুমরা করেছে তাদেরকে তুমি ডবল আজাব দান করো আনহুম লানান কাবির তুমি তাদেরকে সবচেয়ে বেশি লানত করো বিশাব দাও সুরা হাজাব চৌষট্টি থেকে আটষট্টি নম্বর আয়াত এটা আরেকটা একটা যেটা বলা হলো এভাবে তারা অনুসারীরা এভাবে বলতে থাকবে আল্লাহ ওদেরকে ডবল আজাব দাও আল্লাহ তারা বলবেন যে আমার কাছে আজাবের কোনো কমি নাই আগের হাতে গেছে লিকুল্লিন ফোন সবার জন্য ডবল শাস্তি রয়েছে এবারে শয়তানের দোষ দিব মানুষেরা শয়তান আমাদেরকে অপরাধ করিয়েছে শয়তানের ধোকায় পরে অন্যায় করেছি আল্লাহ তালা জালেম না শয়তানকেও কথা বলার সুযোগ দিবেন অকার শৈতানু লাম্মা কুদিয়াল আমরু যখন শয়তানের সকল দোষারোপ করা হবে শয়তানকে দোষ চাপানো হবে মানুষ বলবে শয়তান আমাদেরকে অন্যায় করার জন্য ধোকা দিয়েছে আমাদেরকে সে অপবা অন্যায় করাবার জন্য প্ররোচনা জুগিয়েছে তখন শয়তানকে আল্লাহ রাব্বুল আলমিন বলার সুযোগ দিবেন শয়তান বলছে সুরা ইব্রাহিমের বাইশ নম্বর আয়াত অকাল লম্মা কুদিয়াল আমরু যখন বিষয় চূড়ান্ত হয়ে যাবে বিচার ফয়সালা হয়ে যাবে তখন শয়তান বলবে ইন্নাল্লাহ ওয়াদাকুম শুনে রেখো আল্লাহ তোমাদের কাছে একটা ওয়াদা করেছিলেন ওয়াদাল হাক্কে সত্য ওয়াদা আর আমিও তোমাদের কাছে ওয়াদা করেছিলাম তুকুম আমি সেই ওয়াদার খেলাফ করেছি আমি মিথ্যা ওয়াদা করেছিলাম ওয়ামা কানালি আলাইকুম সুলতানিন তোমাদের উপরে আমার কোনো ক্ষমতা ছিল না কোনো প্রভাব ছিল না জোর করে আনার কোনো ক্ষমতা ছিল না আমি শুধু তোমাদেরকে পথ বাতলে দিয়েছি রাস্তা দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার রাস্তা এটা গেলে ভালোভাবে ধোকা দিয়েছি আর আলেম ওলামা কোরআন হাজিদে নবীর সুলগন তোমাদেরকে ভালো পথ দেখিয়েছিলেন তোমরা তাদের কথায় সাড়া না দিয়ে আমার কথায় সাড়া দিয়েছিলে তোমরা নামাজ পড়ো নাই রোজা রাখো নাই তোমরা এবাদত করো নাই ফুটবল খেলা দেখার জন্য সারা রাত্র কাটিয়ে দিয়েছ তাতে কোনো অসুবিধা নেই কিন্তু তাহাজুদ পড়ার তোমাদের সময় হয় নাই এহুদি খ্রিস্টানদের পক্ষে সমর্থন করেছ যে এহুদি খ্রিস্টান তোমাদের জাত শত্রু কোরআন বলেছে এহুদিরা তোমাদের শত্রু জন্মগত শত্রুরা তাজেদান্না সাদ্দান্না আছে আদাওয়াতাল্লিল্লাযীনা আমানুল ইয়াহুদা তোমাদের সবচেয়ে মারাত্মক শত্রু শত্রু হচ্ছে এহুদ সেই এহুদিদেরকে তোমরা সমর্থন দিয়েছ এহুদির পতাকা তোমার ঘরে টানিয়েছ এহুদির জন্য সাতান্ন রাত ভরে তোমরা মিছিল করেছ শয়তান বলবে আমার কোন ক্ষমতা ছিল না আমি শুধু সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম আমা কান আলী আলাই কুমিং সুলতানিন তোমাদের উপর আমার কোন প্রভাব ছিল না কোন ক্ষমা ছিল ক্ষমতা ছিল না ইল্লা দাও তুকুম ফাস্তা যাবু তুমলি তোমাদেরকে আমি আহ্বান করেছি তোমাদেরকে আমি ডেকেছি তোমরা আলেমদের কথায় সারা দাও নাই তোমরা হাতেমবাগের খতিবের কথায় সবার সারা দাও নাই তোমরা রাত তোমার অন্যায় করেছ মদ পান করেছ জুয়া খেলেছ বাদি ধরেছ এসব অন্যায়গুলো করেছো ফাস্তাজাব তুমলি তোমরা আমার ডাকে সাড়া দিয়েছ আলেমদের কথায় সাড়া দাও নাই খবরদার তোমরা আমাকে তিরস্কার করো না আমাকে মালামত করো না কে বলছে শয়তান শয়তান বলবে ফালা তালুমুনি তোমরা আমাকে মালামত করো না আমাকে দোষারোপ করো না ওয়ালুমু আনফুসাকুম তোমরা বরং তোমার নিজেদেরকে মালামত করো তিরস্কার করো মা না বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া তোমরা আমাদের কোনো উপকার করতে পারবে না আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না আজকে আমাকে যতই দোষারোপ করো আমাকে যতই তোমরা সাহায্যের জন্য আবেদন করো আমি তোমার উদ্ধারে কোনো সাহায্য করতে পারবো না আর তোমরা আমাকে উদ্ধার করার কাজে কোনো সাহায্য করতে পারবে না এখন ইন্নি কাফার মা আশ্রাক তুমি কাবলু তোমরা যে আমাকে শরিক করেছিলে আল্লাহর সঙ্গে সেটা আমরা অস্বীকার করলাম এরপরে শয়তানে ওয়াজ দেয় আলিম নিশ্চয় জালিমদের জন্য মর্মন্তুত শাস্তি রয়েছে সুরা ইব্রাহিমের বাইশ নম্বর আয়াত এভাবে কেয়ামতের মাঠে এক ভয়াবহ চিত্র আল্লাহ রসুল সাল আল্লাহ তালা কোরআন কারিম তুলে ধরেছেন হাদিস শরীফেও আছে কেয়ামতের মাঠে আল্লাহ সুবাহ একদিকে সাত আসমানকে আল্লাহ তালা হাতে নিবেন এক হাতে এরপরে সাত জমিনকে এক হাতে নিবেন আল্লাহর হাত আছে কেমনে আছে তা আমরা জানি না এটা একটা মৌলিক আকিদার বিষয় কোরআন শরীফে আছে আর রহমান আল্লাহ তালা আরো সে সমাসীন আছেন আল্লাহ তালা প্রতি রাতের শেষ ভাগে প্রথম আসমানে অবতীর্ণ হন প্রথম আসমানে বোখারি সই হাদিস প্রথম আকাশ অবতীর্ণ হন তাহাজুদের সময় জন্য আল্লাহ তালা ডাকেন কে আছো এমন আলামিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহু কে আছো এমন যে আল্লাহর কাছে ক্ষমা চাবে আল্লাহ ক্ষমা করবেন আলামিন মুস্তারসিকিন ফারজুক আলাহু কে আছো এমন আমার কাছে রিজিকের জন্য আবেদন করবে রিজিকের অভাবে পড়ে আছো আমার কাছে আবেদন করো আমি তোমার আবেদন পূরণ করব কোন খাজা তোমাকে রিজিক দিতে পারবে না কোন কবরওয়ালা তোমাকে রিজিক দিতে পারবে না রিজিক দেওয়ার মালিক কে আলামিন মুস্তারজিকিন ফারজুক আলাহু আছো কোন রিজিক প্রার্থী আমি রিজিক দান করব আলামিন আছো কোন এমন ব্যক্তি বিপদগ্রস্ত হয়েছো অসুস্থ হয়ে পড়েছ তোমার উদ্ধার করার মতো কোনো ব্যক্তি নেই আমার কাছে প্রার্থনা করো আমি তোমাকে সেফা দান করব বিপদ আবাদে উদ্ধার করার মালিককে ডাকতে থাকেন প্রতি রাতে এরকম ভাবে সাবে কদরে আল্লাহ রাব্বুল আলমিন প্রথম আকাশ অবতীর্ণ হন এই যে অর্থগুলো আমরা এগুলো জানি আল্লাহ তালা সাত আসমানকে এক হাতে কেয়ামতের মাঠে তুলে নেবেন সাত জমিনকে এক হাতে তুলে নেবেন এতটুক তো জানলাম কেমনে তুলে নেবেন সেইটা আমাদের জানা নাই মালুম হচ্ছে ধরবেন এটা আমাদের জানা আল্লাহর হাত আছে আমরা জানলাম কেমনে হাত আছে আমরা জানি না আল্লাহর হাত কেমন জানি আমরা ওয়াকাইফিয়াতু মাজহুল ওয়াল ঈমানু বিহা ওয়াজিবুন ঈমান রাখা ফরজ তবে এই সম্পর্কে আর বেশি জানার কোন অধিকার আমাদের নেই কারণ আল্লাহ হচ্ছেন কি ওয়াসিম আল্লাহ কি কাজে এগুলো এই পর্যন্তই এর উপর প্রশ্ন করবেন না আল্লাহকে আমরা কেমন দেখবো কোথায় দেখা যাবে হাদিস আল্লাহ রাসুল সাল্লাহামকে জিজ্ঞেস করেছেন সাহাবা ইয়া রাসুল আমরা কি আল্লাহকে দেখতে পারবো আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন যখন আকাশ পরিচ্ছন্ন থাকে ম্যাঘ থাকে না তখন দুপুরের সময় তোমাদের সূর্য দেখতে কোনো সমস্যা হয় সাহাবা কেন না কোনো সমস্যা হয় না বলে আবার শুনো পূর্ণিমার রাত্রে যখন আকাশে কোনো ম্যাঘ থাকে না একেবারে পরিষ্কার আকাশে পূর্ণিমার রাতে চাঁদ দেখতে তোমাদের কোনো ভিড়াভিড়ি করতে হয় কিনা না তা করতে হয় না এবারে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইন্নাকুম সাতারাও না জেনে রাখো তোমরা তোমাদের রবকে দেখতে পাবে কেমতের মাঠে জান্নাতে কেমন ভাবে দেখতে পাবে ইন্নাকুম সাতারাও না রব্বাকুম তোমরা তোমাদের রবকে দেখতে পাবে কামা তারাও না হাদাল কামার লাইলাতাল বাদার যেরকম ভাবে পূর্ণিমার রাতে অথবা ঠিক দুপুরের সময় আকাশের সূর্যকে এবং চাঁদকে তোমরা সমান পরিষ্কার পরিষ্কারভাবে দেখতে পাও ঠিক তেমনি ভাবে কামতের দিবসে জান্নাত আল্লাহকে সেভাবে দেখতে পারবে আল্লাহকে সেদিন আমরা বুঝবো কেমন আল্লাহ তারা মমিনরা দেখবে আরো সে তলায় ছায়া পাবে আল্লাহ তালাকে এবং সেখানে কেয়ামতের মাঠে ঘোষণা হবে কুল্লুন যারা যাকে অনুসরণ করেছ দুনিয়ায় যার যে ইবাদত করেছ তার পিছনে চলে যাও প্রত্যেকের ইমাম যে যে ছিল তার পিছনে চলে যাও সব ভণ্ডরা যারা যাদের অনুসরণ করেছে সবাই অনুসরণ করে জাহান নামে চলে যাবে একদল মানুষ থাকবে তারা বলবে আল্লাহ তোমরা যাও নাই কেন সেই দলের নেতা হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সেই দলের উন্মত হবেন আপনারা যারা দল অনুসারী যারা একমাত্র আল্লাহ রাসুল সাল্লাহাম অনুসরণ করেছে এ ছাড়া কোন তরিকার অনুসরণ করে নাই কোন এদিক সেদিক অনুসরণ করে নাই সেই উম্মতে মোহাম্মদিয়া সাল্লাহ আলাইসালাম আল্লাহ রসুল নিজে এবং সেই ময়দান রসুল রসুল থাকবেন সব চলে যাবে আল্লাহ রসুল নিজে সেখানে থাকবেন আল্লাহ তারা বলেন তোমরা কেন এখানে বসে আছো বলো ইয়ার রব্বুল আলমিন দুনিয়াতে যারা যার এবাদত করেছিল তারা তার নেতৃত্বে চলে গেছে আমরা তো একমাত্র তোমার এবাদত করেছি আমাদের জীবনের সব ক্ষেত্রে তোমার অনুসরণ করেছি আমরা তোমার কাছেই ছিলাম কোথায় যাব আল্লাহ তারা বলবেন আল্লাহ একটা সুরত পাঠাবেন আল্লাহ আমরা আল্লাহ নেতৃত্বেই যাব আল্লাহ তালা তোমরা তোমাদের আল্লাহকে চিনো বলে হ্যাঁ আমরা চিনি আল্লাহ তালা একটা ভিন্ন সুরাত ধরে তাদের সামনে উপস্থিত হবেন তারা বলবে না না আমরা আল্লাহর কাছে বানা চাই তোমার থেকে আমরা শিরিক করব না আল্লাহ প্রশ্ন করবেন তোমরা তোমাদের আল্লাহকে চিনবে কি করে বলে হ্যাঁ আল্লাহর সাথে আমাদের একটা কন্ট্রাক্ট আছে আমরা আল্লাহর একটা বিশেষ আলামত জানি কোরআনে বলা আছে আল্লাহ সুবাহ তারা কেয়ামতের মাঠে তার পায়ের নিম্ন অংশ মমিনদের সামনে তুলে ধরবেন মমিনরা তা দেখে চিনতে পারবে ইয়ুকু আনসাকিন আল্লাহ তালা পায়ের পেন্ডুলি অর্থাৎ পায়ের নিচের যে নলা এটা খুলে দিবেন সেটা দেখে আমরা চিনব আল্লাহ তালার তখন তার বাস্তব যে নলা যেটা আল্লাহ তালাই জানেন কেমন হবে আমি একথা বারবার বলছি আসি আমরা এতরূপ জানলাম পদ্ধতিটা আমি জানি না কেমতের মধ্যে দেখার পরে বুঝতে পারবো ইমান রাখা ফরজ আল্লাহ তারা তখন এই নলা খুলে দিবেন মোমিনরা সঙ্গে সঙ্গে শ্রদ্ধায় পড়ে যাবে আর এক দল আছে তারা মমিন ইমান সিরেক করে নাই বেদাত করে নাই কিন্তু নামাজ পড়ে নাই বা রোজা রাখে নাই এই লোকগুলো সেজদায় পড়া দেওয়ার চেষ্টা করবে কিন্তু সেজদা করতে পারবে না যাই সে ভিন্ন বিষয় এইভাবে কামতের মাঠে আল্লাহর তালাকে দেখা যাবে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন কামতের মাঠে মমিনরা এইভাবে আল্লাহ তালার হুকুমে তারপরে জান্নাতে প্রবেশ করবে কামতে এত ভয়াবহ দিন হবে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের কাছে সবাই যাবে বিভিন্ন নবীদের কাছে যাবে প্রথমে কেয়ামতের মাঠে হিসাব নিকাশ শুরু হওয়ার জন্য কারণ মানুষ একদিকে সূর্য কাছে হবে জমিনটা পুরে তামা হয়ে যাবে মানুষেরা প্রেশান থাকবে আল্লাহ সুবাহ হুয়া তাল্লার কাছে কে আবেদন করবে একদিকে সাত আসমান এক হাতে আর একদিকে সাত জমিন এক হাতে বলছে আনা মালিকুল মুলুক আমি সমস্ত মালিকদের মালিক বাদশাদের বাদশাহ রাজাদের রাজা আজকে কে আছে এরকম যে আমার কাছে আবেদন করবে আমার কাছে কে আছে এরকম আমার থেকে আসামিদেরকে ছাড়িয়ে নিবে সব ভয়ে পরেশান হয়ে যাবে আল্লাহর কাছে কেউ সুপারিশ করার ক্ষমতা রাখবে না সব আদমের কাছে যাবে আদম আলাইহিসালাত আদম আপনি আমাদের প্রথম পিতা আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করুন এইভাবে কে কেমন আমি হাদিসটা ইনশাল্লাহ পুরোটা আলোচনা করব আজকের সময় যেহেতু শেষ হয়ে গেছে ইনশাল্লাহ আপনারা আগামী জুমে আরো আগে আসবেন কারণ এখন থেকে আমরা যে আলোচনাগুলো শুরু করছি এগুলো যেহেতু রমজান মাস আমাদের সামনে সাবান মাসের থেকে আমি শুরুতে বলেছিলাম রমজানের প্রস্তুতি গ্রহণ করা জরুরি আল্লাহ রসুল সাল্লাম সাবানের চাঁদ দেখার পরেই দোয়া করতে আল্লাহ বারেক লানা ফি রাজা বাবা আবার আবাল্লেগনা রমাদন হে আমাদের আল্লাহ তুমি আমাদের রজব এবং সাবানে বরকত দান করো এবং রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করো এই জন্য রমজান মাস হচ্ছে আমি বলেছিলাম জমিন চাষ দেওয়ার মাস এরপরে সাবান মাস হচ্ছে ফসল বন্ধনের মাস এরপরে রমজান মাস হলো সেই ফসল কর্তন করে ঘরে উত্তোলন করার সময় আমাদেরকে আল্লাহ সুবাহান যেন সেই রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন সেজন্য আমরা যাতে আমাদের দিল আল্লাহর দিকে আকৃষ্ট হয় আখেরাত সম্পর্কে আমাদের ইমান আরো মজবুত হয় সেজন্য আজকে এখান থেকে বিষয় শুরু হলো যে হাদিসটা আমরা শুরু করেছি আজকে শেষ করা গেল না আগামী জমাতে শুরু থেকে হাদিসটা আলোচনা হবে ইনশাআল্লাহ আমরা সকলে আসি আল্লাহ সুবহান আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ আলমিন যারা